আমরা নীরব হব না আমরা নিথর হব না আমরা নীরব হব না আমরা নিথর হব না আমরা নীরব হব না আমরা নিথর হব না নিস্তব্ধ হব না নিস্তব্ধ হব না আমরা নীরব হব না আমরা নিথর হব না আমরা নীরব হব না আমরা নিথর হব না নিস্তব্ধ হব না নিস্তব্ধ হব না আমরা নীরব হব না আমরা নিথর হব না আমরা নীরব হব না যত দিনে আল্লাহর জমিনে যত দিনে আল্লাহর জমিনে যত দিনে আল্লাহর জমিনে তার বিধান কায়েম হবে না আমরা নীরব হব না আমরা নিথর হব না আমরা নীরব হব না আমরা নিথর হব না আমরা নীরব হব না শোষণ জুলুমে হরায় সমাজ বাতিল তাগুতে রাসফালন ভণ্ডামি গুন্ডামি নোংরামি আজ নাস্তিক মোতাদের হবে পতন শোষণ জুলুমে ভরায় সমাজ বাতিল তাগুতে রাসফালন ভণ্ডামি গুন্ডামি নোংরামি আজ নাস্তিক মোতাদের হবে পতন শোষণ জুলুমে ভরায় সমাজ বাতিল তাগুতের আশপালো ভণ্ডামি গুন্ডামি নোংরামি আর নাস্তিক মোতাদের হবে পতন সুর তুলেছি মাঠে নেমেছি সুর তুলেছি মাঠে নেমেছি সুর তুলেছি মাঠে নেমেছি ঘরে ফিরে যাব না আমরা নীরব হব না আমরা নিথর হব না আমরা নীরব হব না আমরা নিথর হব না নিস্তব্ধ হব না নিস্তব্ধ হব না আমরা নীরব হব না আমরা নিথর হব না আমরা নীরব হব না অস্থির নিতে অস্থির কেন আজ ক্যাম্পাস ক্ষমতার লোভে দিন রাতে কেন আজ হয় শত প্রাণাস অস্ত্রের নিতে অস্থির কেন আজ ক্যাম্পাস ক্ষমতার লোভে দিনে রাতে কেন আজ হয় শত প্রাণা অস্ত্রের ঝঞ্ঝনা নিতে অস্ত্রের কেন আজ ক্যাম্পা ক্ষমতার লোভে দিনে রাতে কেন আজ হয় শত প্রাণা সীমানার কাটাতার তার ঝুলবে নয়ান নিরপরাধ মানবতা অধিকার ফিরে পাবে সবাই সবার শান্তি কামি এই জনতা সীমানার কাটাতার ঝুলবে নয়ান নিরপরাধ মানবতা অধিকার ফিরে পাবে সবাই শান্তি শান্তিকামী এই জনতা সীমানার কাটা তার ঝুলবে নয়ার নিরপরাধ মানবতা অধিকার ফিরে পাবে সবাই সবার শান্তিকামী এই জনতা ওরা শপথ নিয়েছি কথা দিয়েছি শপথ নিয়েছি কথা দিয়েছি শপথ নিয়েছি কথা দিয়েছি কিছু কম হটব না আমরা নীরব হব না আমরা নিথর হব না আমরা নীরব হব না আমরা নিথর হব না নিস্তব্ধ হব না নিস্তব্ধ হব না আমরা নীরব হব না আমরা নিথর হব না আমরা নীরব হব না সাদা কালো উঁচু নিচু গরিব ধনী সবাই সমান ভাই ভাই একই স্লোগান মোরা সকলে মানি আল্লাহ ছাড়া কেউ নাই সাদা কালো উঁচু নিচু গরিব ধনী সবাই সমান ভাই ভাই একই স্লোগান মোরা সকলে মানি আল্লাহ ছাড়া কেউ নাই সাদা কালো উঁচু নিচু গরি ধ্বনি সবাই সমান ভাই ভাই একই স্লোগান মোরা সকলে মানি আল্লাহ ছাড়া কেউ নাই সেই বিশ্বাস বুকে সুখে বা দুঃখে বিশ্বাস বুকে সুখে বা দুঃখে বিশ্বাস বুকে সুখে বা দুঃখে একচুল নড়ব না আমরা নীরব হব না আমরা নিথর হব না আমরা নীরব হব না আমরা নিথর হব না নিস্তব্ধ হব না নিস্তব্ধ হব না আমরা নীরব হব না আমরা নিথর হব না আমরা নীরব হব না আমরা নিথর হব না নিস্তব্ধ হব না নিস্তব্ধ হব না আমরা নীরব হব না আমরা নিথর হব না আমরা নীরব হব না যত দিনে আল্লাহর জমিনে যত দিনে আল্লাহর জমিনে যত দিনে আল্লাহর জমিনে তার বিধান কায়েম হবে না আমরা নীরব হব না আমরা নিথর হব না আমরা নীরব হব না আমরা নিথর হব না নিস্তব্ধ হব না নিস্তব্ধ হব না আমরা নীরব হব না আমরা নিথর হব না আমরা নীরব হব না আমরা নিথর হব না আমরা নীরব হব না আমরা নিথর হব না আমরা নীরব হব না আমরা নিথর হব না